الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يولهم يومئذ دوره إلا متحي إلا متعرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير عن معاذ رضي الله تعالى عنه قال قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله وإن قتلت أو إياك والفرار من التعب وإن هلك الناس وإذا أصاب الناس ماتم وآت فيهم فاثبت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم یہ عیش فرا و یہ حکومت یہ تجارت یہ عیش فرا و یہ حکومت یہ تجارت دل سینہ بے نور میں محروم تسلی تاریخ ہے چا نے تجلی وادی میں نہیں چایا نے تجلی ہے مملکت ہندو میں تر یہ تماشا اسلام ہے مم مسلمانوں آزاد ملا کو جو ہے ہندو میں کچھ کی اجازت نادائی سبحانك لا علم علمتني وعلمني بما ينفعني وزدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري من لساني يفقه قولي رب ولا تعسر وتمم علينا بالخير محمد صلى الله عليه وسلم অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন নামাজ আদায় লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার অভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ ইবনে মাজার কোরআন কারিমের অবনীত আয়াত থেকে একটি আয়াত এবং ইবনে মাজার শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাও গত তিন সপ্তাহ যাবত আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম সেটা হচ্ছে আল্লাহ নবী হজরত মহাজ জাবাল রজিয়াল্লাহ তালাকে দশটি বিষয় উপদেশ দিয়েছেন এক নাম্বার হচ্ছে হে মহাজ আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করো না যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় নিহত করা হয় মদ পান করো না কেননা মদ সকল পাপের মূল মাতা পিতার সঙ্গে নাফরমানি করো না এবং গুণা থেকে বেঁচে থাকো এই পাঁচটা বিষয় আমি আপনাদের সম্বন্ধে আলোচনা করেছিলাম ছয় নম্বর যে বিষয় আল্লাহর নবী হজরত রাজি আল্লাহ তালা উপস্থিত দিয়েছিলেন হচ্ছে ইয়াকা والفرار من السحر ওই হালাকার না এ মহাজ খবরদার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না ওই হালাকার না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের অত্যাচারের তীব্রতা দেখে তুমি কখনো ফালিয়ে এসো না যুদ্ধ করতে করতে সকল মুসলমানও যদি শাহাদত বরণ করে আর তুমি মাত্র একদম বাকি আছো মাঠে তথাপি তুমি পৃষ্ঠ প্রদর্শন করো না মাঠ ত্যাগ করো না অথচ কি করো যুদ্ধ চালিয়ে যাবো ওই ফালাকার না কারণ যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলে কি গুণা ইরশাদ করে ওমাই ইউআল্লিহিম ইয়াওমাইযিন তুবরাহু ইল্লা লিমুতাহার ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিহা فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير আল্লাহ পাক বলেছেন যারা যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে ওদের উপর আল্লাহর হচ্ছে কি যুদ্ধের ময়দানে যদি তুমি জেহাদ করতে পারো হাদিসের মধ্যে আছে হুজুরবাদ সাল্লাল্লাহু বলেছেন নবী বলেন কুলি বলেন দাউদ কুতুব পীর মাসায় সবাই দান কবচ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একজন ফেরিস্তা রয়েছে নাম আজরাইল আলাইহিস সালাম রবির যান কবজ করে আজরাইল অলির যান কবজ করে আজরাইল পীরের যান কবজ করে আজরাইল কিন্তু যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে ওদের যান আল্লাহ রব্বুল আলমী স্বয়ং নিজ কুদরতি হস্তে গ্রহণ করে আজরাইলকে বলে তুমি এর যান কবজ করতে পারবে না এর যান কবজ করবো অলি বলেন কারণ বলেন কুতুব বলেন মৃত্যুর পরে ওদেরকে কৌশল দিতে হয় আল্লাহ নবীকে কৌশল দিয়েছিলেন কিনা সাহাবিরা দিয়েছেন সব সাহাবি মৃত্যুর পরে কৌশল দিতে হয় কিন্তু যারা ইসলামের জন্য শাহাদাত পালন করে ওদের জন্য কোনো কৌশল নেই ওদের জন্য কোনো কি কৌশল ওই অবস্থায় এদেরকে দাপন দেওয়ার বিধান অলি বলেন দাস বলেন কুতুব বলেন মৃত্যুর পরে ওদের গায়ের কাপড় খুলে নতুন কাপড় কাপড় পরাইতে হয় কিন্তু যারা আল্লাহ রাস্তায় সাদা বরণ করেন ওদের ব্যাপারে শরীয়দের বিধান হচ্ছে ওদের গায়ের কাপড় খোলা যাবে না এই কাপড় পরে ফরিদ অবস্থায় ওরা সাদা বরণ করেছে ওই কাপড় দিয়েই তাদের কাপড়ের ব্যবস্থা হবে এবং ওই অবস্থায় ওদেরকে দাফন করা হবে কত বড় ফজিলত যে আপনারা যারা হজ করার জন্য গিয়েছেন বহুত ময়দানে বহুত পাদদেশে সত্তর সাহাবি গোজোয়ার উদ্দেশ্যে আদতকরণ করেছেন ওদেরকে একত্রে দাফন করেছে আপনারা তারা মদিনাতে গিয়েছেন অবশ্যই দেখেছেন আমার তো আল্লাহ তৌফিক দিয়েছেন আমি ওদের সকলের কবর দেয়ারত করেছি সকলের মাঝখানে আছে সাইয়েদুল সোহাদা হজরত হামদা রাজিল্লাহ কবর একটু লম্বা যারা দেখছেন কি জানি খেয়াল করছেন কিনা কারণ হামজা রাজিল্লাহ আকারে আকৃতিতে একটু লম্বা ছিল ওনার কবরটা একটু লম্বা আর ওনার চতুর্পাশে বাকি উনসত্তর জন তো ওখানে একজন সাহাবি ছিলেন মাথা মাসাব মায়ের প্রতি লব তাআলা ছত্রিশ বছর পর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু শাসন আমলে আল্লাহ নবী যেই জায়গায় ওদেরকে দাফন করেছেন যে কোনো একটা কারণে প্লাবন হয়েছে প্লাবনের কারণে ওদেরকে স্থানান্তর করেছেন স্থানান্তর করেছেন হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালা কবরগুলো যখন খনন করেছিলেন মাসানের মায়ের রাজি আল্লাহ তালা অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি ওনার সুরত আকৃতি সকলের মুখস্থ ছিল ওনার একটা হাত এভাবে বুকের উপর ছিল বুকের উপর একটা হাত কি এভাবে ছিল কবরের অবস্থায় দেখ সাহাবি এভাবে টান মারছে যে এই হাতটাকে আমার এভাবে কেন দিল ধান মারার সাথে সাথে নল দিয়ে যেভাবে পানি পড়ে এভাবে ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে মহাবীর যে খবরদার এদিকে নাড়ানো যাবে না হাতটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাতটা আবার এখানে আসি বসে গেছে আমলের জায়গায় এটা এই অবস্থায় আসার ময়দান উঠবে কথা বলছেন কত ভাগ্যবান তারা এই জন্য আল্লাপাত করেছেন খবরদার যুদ্ধের ময়দান থেকে কখনো খ্রিস্ট প্রদর্শন করিও না যদিও সব মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তুমি দেখতেছ তারপরে পলায়ন করো না তুমি একজন দেখলে একজন কি করো যুদ্ধ করো সকাল এক যদি কেউ যুদ্ধের ময়দানে থাকে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা থেকে তার মূল্য বেশি স্পষ্ট হাদিস নয় নাম্বার সাত নম্বর নসিহত وإذا হে আমার মহাজ যখন মানুষের মধ্যে মহামারী দেখা দিবে এবং তুমি সেখানে থাকবে সে স্থান তুমি কখনো ত্যাগ করো না তথায় তুমি অবস্থান করো মানুষের মধ্যে যখন মহামারী দেখা দিবে আর যদি তোমার সেখানে আজ থেকেই থেকে থাকো তখন ওখান থেকে তুমি আসিও না তুমি ওই জায়গায় আক্রান্ত হবো এখান থেকে চলে গেলে বেঁচে যাব এটা তো তার তকদিরের বিশ্বাসের মধ্যে তার একটু গরমের দেখা দেয় এমনকি তুমি যদি এখানে থাকো আল্লাহ তো তোমাকে এখানেও বাঁচাতে পারে পারে কিনা এই জন্য আমার ভাইরা কোন এলাকাতে যদি দেখেন মহামারী লেগেছে খবরদার এই গ্রামে মহামারী লাগছে এই গ্রামে আপনার আসার কি কিন্তু যদি এখানে থাকেন এখান থেকে যাওয়ার কি অনুমতি ওখানে যাবে বলার রাসূলুল্লাহি আমার অন্য এলাকাতে যদি তুমি থাকো এই এলাকাতে আসার প্রয়োজন নেই আর যদি এই এলাকাতে থাকো তাহলে তুমি যেতে পারবে না এখানে থাকবে আমার ভাইও হাদিসের মধ্যে আছে যে রোগ কখনো সংক্রামী হয় না একজনের রোগ আরেকজনকে ধরে না কখনো ডাক্তারি বিদ্যা মধ্যে ছয়টা রোগ এমন আছে যে ছয়টা রোগ এটা কি করে সংক্রমণ করে একজনের থেকে আরেকজনের দেখে যায় আল্লাহ নবী স্পষ্টভাবে হাদিসে নিষেধ করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا دواء ولا سيرة ولا هامة ولا صفرة বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন হে আমার সাহাবীরা রোগ সংক্রামক সম্ভ্রাম্যকতা নেই যে একজন লোক আরেকজনের দেহে যায় এই ধারণা একবারে ভুল একজন লোক আরেকজনের কাছে কি যায় না কখন আমরা বলি ছয় যে লোক একজন থেকে আরেকজনের কাছে যায় না এই ধারণা একবারে ভুল তো যাই হোক যদি কোনো সাহাবিরা সন্তানরা যখন সাত বছর বয়স উপনীত হবে ওদেরকে নামাজ শিক্ষা দিবে তুমি মসজিদে যাবে মাঝে মাঝে ওদেরকেও নিয়ে যাবে ওয়াশ্রী বহু মালাইয়া ও আপনা ও আশার সিরিজ দশ বছর বয়সে যখন উপনীত হবে নামাজ শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজন ওদেরকে প্রহার করবে তুমি তার পাঁচ মাস দরকার রিডিং না দাও তাহলে যখন ফরজ হবে তখন সে আদায় করতে কি খেয়াল করেন এখানে একটা বিষয় জানার রয়েছে নবী বলছেন দশ বছর বয়সে নামাজ না পড়লে ওদেরকে মারবে আচ্ছা বলেন তো নামাজের জন্য সুরে ক্যারাত লাগে কিনা বলেন নামাজের জন্য সুরে পা দেয়া লাগে সুরে ক্যারাত লাগে দোয়ায় কুট লাগে উজু কিভাবে করতে হয় এগুলো লাগে কোন কারণে শরীর নাপাক হয় কোন কারণে শরীর ফাঁক থাকে কোন কারণে নামাজ বন্ধ হয় এগুলা জানা দরকার এই জন্য দশ বছর যদি নামাজ শিক্ষা দিতে হয় তাহলে দশ বছরের আগে এই যাবতীয় বিষয়গুলো শিক্ষা দিতে হবে হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট ইঙ্গিত যে দশ বছর আগে তাকে কি শিক্ষা দিতে হবে দেওয়া শিখবে আর যদি এটা না শিখে তাহলে ভোগ শিখবে ভোগী হবে ত্যাগই হবে না ভোগী হবে আল্লাহ নবী হাদিসে আরো বলেছেন অনেক সময় তোমার ঘরের সদস্য হলো পাঁচজন আর পাঁচটা আপেল তুমি বাড়িতে নিয়ে আসছো সন্তানও পাঁচজন আপেল হচ্ছে পাঁচটা এখন তুমি এই আপেলগুলো করে বন্টন না করে তোমার একজন সন্তানের হাতে দিয়ে বলো যে বাবা তোমরা বাইবেল পাঁচজন এই পাঁচজন মিলিয়ে পাঁচটা আপেল নাও তুমি ভাগ করো তখন আপনি একটু আড়ালে দাঁড়িয়ে থাকবেন যে আপনার ছেলে যে ভাগ করতেছে ভাগ করার সময় সে কি সরস আপেলটা নিতেছে নাকি নিরস আপেলটা নিতেছে কথা বুঝতেছেন ফলো করবেন যদি দেখেন যে ছেলে আগে তারটা একটু বাঁচা আপেলটা নিয়ে আর বাকি দুর্বলগুলো চার জনমত বন্ধন করেছে আপনার সাথে সাথে বাধা দিবেন যে বাবা যে ভাগ করে সে নিরজ নিরজবাদ নিতে হবে বরং যে ভাগ করে সে কি ঠিক আছে না মাথা লাগে যে ভাগ করেছে সবাই পরে নিবে এবং নিরজ যেটা সেটা নিবে যে ভাগ করে ধরেছে দাও কি আছে বের করো অস্ত্র ধরেছে কি আছে বের করো কখনো মিথ্যা কথা বলিও না এই কথাটা আমার কানে যারা এখনো দাগ কাটিতেছে আমার মায়ের আমাকে বলছে এই কথা শুনে দশজন ডাকাতের সদস্য তাই যে প্রস্তাবে আছে তবা করে চিরকালের জন্য এই ডাকাতি পেশা ছেড়ে দিয়েছে এটা কি বলে আদর্শ মা বাবা মিথ্যা কথা বলিও না আর আমরা তো মনে কিছু Philippine